উপস্থিত সালেকিনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত তালিম পরিবেশন করছেন বাংলাদেশ জামিয়াতুল সালেকিনের কেন্দ্রীয় নাজেমে জমিয়ত আল্লামা রসুলপুরি দামাত বারকাত হুমের সুযোগ্য খলিফা আলহাজ হজরত মাওলানা আইনুল হক নাটরি সাহেব আলহাজ হজরত মাওলানা আইনুল হক নাটরি সাহেব আলহামদুলিল্লাহ এখনো যারা বাইরে আছি প্রিয় এলাকাবাসী এই তিন দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আজকে আজকেই শেষ দিন তাই আসুন বাড়িতে বসে না থেকে তারা মহল্লার মসজিদে নামাজ আদায় করেছি বাড়িতে নামাজ আদায় করেছি সবাই মাহফিলে চলে আসি হোটেল দোকানপাট এখন থেকে বন্ধ থাকবে যারা এই মুহূর্তে দোকানে যাবে হোটেলে যাবে ওরা আমাদের সালেক না আর যদি কেউ যায় এটা জেলা আমির সাহেবকে কৈফের তলম করেন কাবু আলী জামাতের কর্মীরা খেয়াল রাখেন আমরা দেরি না করে সম্মুখের দিকে গিয়ে আসি অল্পক্ষণের মধ্যেই আমার আপনার মুর্শিদ স্টেজে তার শিপ আনবেন এই মানুষের উন্নতির যেমন সবক আছে আমাদের তরিকায় একুশখানা সবক আছে কয়েকখানা অবনতিরও ধাপ আছে কালকে বলছিলাম নেজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ ফাওয়াইদুল ফুয়াদ কেতাবের মধ্যে লিখেছেন হাকিমুল উম্মাদ থানবী রহমাতুল্লাহ তালিমুদ্দিন কেতাবের মধ্যেও লিখেছেন যদি কেউ সবক কামাই দেয় কেউ যদি নিজের মুর্শিদ থুইয়া অন্য জায়গায় যাইয়া ঘুর ঘুর করে যারা হালকায় জিকিরে যায় না কবিরা গুণা করে সবচেয়ে মারাত্মক হইল মুর্শিদের সাথে বেদবি করে কথা কি বুঝছেন তাহলে কপাল পরা শুরু হবে সর্বপ্রথম তার এক নাম্বার অধপতন হইল এ রাত এই এ রাত মুখ ফিরানো আগের মতন আর এবাদত বন্দীকে জিকিরে সাত পাবে না দুই নম্বরে তাফাসুল জুদাই আরো শক্ত হইয়া যাইবে তিন নম্বরে হইল হেজাব একবারে পর্দা পরা কঠোর মনে হবে আর জিকিরে এবাদত গীত নামাজের স্বাদ আর আসবে না তারপরে আসবে সালবে মজিদ তরিকার রাস্তায় বয়ান হয়ে যে আমলের নূর ছিল যে স্বাদ মজা ছিল এটা নষ্ট হয়ে যাবে তারপরে ধাপ হলো অধপতনের ধাপ হইল সালবে কাদিম মুরিদ হওয়ার আগে যে তার ইমানি নূর আমলি নূর ছিল যেটুক কাউ চলে যাবে এই রাস্তায় যদি কেউ গাদ্দারি বেদবি ভুল করে বসে সে মানে কপাল তার এমন পুরা পূর্বে যার পুরিয়া ছাই হয়ে যাবে তারপরে ধাপ অধপতনের ধাপ হইল তাসাল্লি তার যে জিকির ছুটে যায় সবক ছুটে যায় তার যে নামাজ ছুটে যায় তার যে আমল ছুটে যায় একটু তার দিলের মধ্যে ব্যথা লাগবে না তা সাল্লি তাও তার দিলের মধ্যে শান্তি তারপরে শেষ ঘাটি হইতেছে আদাবাতি সে জিকিরের বিরোধিতা করবে সবকের বিরোধিতা মুর্শিদের বিরোধিতা তার দিলের মধ্যে পয়দা হয়ে যাবে নাওজুবিল্লাহ এই সাতটা হইল কপাল পোড়ার অধপতনের ধাপ আল্লাহ রবুল ইজাদ এই সমস্ত বিপদ থেকে আমাকে আপনাকে সবাইকে হেফাজত করেন সবাই বলেন আমি তো আসেন সম্মুখের দিকে আগায় আসি এই তরিকতের রাস্তায় মুর্শিদ পাগড়ি ধরব শুরুতেও মুর্শিদ শেষেও মুর্শিদ তো কপালপুরা কারা গঙ্গুহি রহমাতুল্লাহ ইমদাদুল সুলুকের মধ্যে লিখেছে আল্লাহ যেমন এক কোরআন যেমন এক কেবলা যেমন এক মুর্শিদ এক কপাল পরে ওরা যারা মুর্শিদের দরবার থুইয়া অন্য দরবারে দৌড়া এই কোন বাপের সৎ পুত্র এমন জায়গায় যে বসে থাকতে পারে যেখানে বাপের বিরোধিতা দুর্নাম করা হয় যাইতে পারে যাইতে পারে না তো বাপের সৎপুত্র অন্য কোন জায়গায় জায়গায় শান্তি পাইতে পারে না এই যে এনায়তপুর এলাকায় বড় বড় কোরবানির গরু কিনে এক লাখ দেড় লাখ দেখার জন্য মানুষ যায় কিছু মানুষ আছে হুজুকে পড়িয়া পঞ্চাশ হাজার টাকার বক্তা দেখার জন্য যায় ওরা কপাল পোড়া কথা কি বলছেন রসুলপুরের সালেক যাইতে পারে যাইতে পারে না আমার মুর্শিদ মুর্শিদের ওয়াজ লাগবে না মুর্শিদ কাছে বসে থাকবে একটু নয়ন ভরে প্রাণ ভরে মুর্শিদের চেহারা দেখব এটাই মুড়িদের জন্য যথেষ্ট একশো বছর কেন এক হাজার বছর ওই আর এক দরবারে জায়গা বসে থাকার চাইতে এবার দরবন্দিগির চাইতে মুর্শিদের কাছে সামান্য একটু সময় বসে থাকার দাম বেশি আলহামদুলিল্লাহ এখন আমাদের সম্মুখে জিকিরা হালকা পরিচালনা করবেন আমার মুর্শিদ আমার মাথার তাজ আমার মুর্শিদ তার কলিজার টুকরা নয়নের মণি আমাদের সকলেরই ভবিষ্যতের আশা এই যে বুড়া হয়ে গেছি কবে যে মরে যাব কেউ আফসোস করবে না বলবে না যে অল্প বয়সে মরে গেল বলবে যে বয়স হয়েছিল মরে গেছে আমরা মরার পরেও এই ময়দানে আমাদের জন্য দোয়া হোক এটা কি আমরা চাই না তো আমরা সবাই দোয়া করবো যে আল্লাহ রব্বুল ইজাত এ সমস্ত সম্পদ আল্লাহ রব্বুল ইজাত যোগ্য হিসাবে গড়ে তোলেন এবং যেই মাদ্রাসায় যেই জায়গায় যেই রসুলপুরে আমাদের যান মাল সময় ব্যয় করতেছি এটা কি মত পর্যন্ত এইভাবে চালু থাকুক এবং আমাদের জন্য দোয়া হইতে থাক এখন আপনাদের সম্মুখে বয়ান রাখবেন বাংলাদেশ সালে কিনের নায়েবে আমিরুল কুমারা হজরতজির কলিজার টুকরা সন্তান আলহাজ মৌলানা মুফতি শরীফ এফতে খার উদ্দিন